যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কাবলিখো লিখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কাব লিখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কাবো লিখো একদিন আকাশটা ফেটে যাবে আকাশটা ফেটে যাবে পাহাড়টা উড়ে যাবে পাহাড়টা উড়ে যাবে এ কথা স্মরণে রাখো ও এ কথা স্মরণে রাখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কাব লিখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কাব লিখো যেই তারার মাঝে তুমি হারিয়ে যাও নিজের নাগাল তুমি নিজেই না পাও যেই তারার মাঝে তুমি নিজের নাগাল তুমি নিজেই না পাও তারারা যাবে ঝোরে স্বপ্ন রবে পড়ে তারারা যাবে ঝোরে স্বপ্ন রবে পড়ে তবু কেন স্বপ্ন দেখো ও তবু কেন স্বপ্ন দেখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কাব্য লিখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কাব লিখো প্রলয়ঙ্কারী সেই বিনা বাজিবে যেদিন সাগরে আগুন লাগবে সেই দিন পৃথিবীকে ঝাঁকুনি দেয়া হবে কবরগুলি খুলে ফেলা হবে পৃথিবীকে ঝাঁকুনি দেয়া হবে কবর গুলি খুলে ফেলা হবে সব কিছু বের করে দেবে জমি প্রলয়ঙ্কারী বিনা বাজবে যেদিন এই ক্ষণ স্থায়ী খেলা ঘরেতে কিসের নেশায় তুমি আছো মেতে এই ক্ষণ স্থায়ী খেলা ঘরেতে কিসের নেশায় তুমি আছো মেতে আলে আর পথ ছেড়ে রসুলের পথ ধর আলে আর পথ ছেড়ে রসুলের পথ ধর কাবা মুখে বলি খো ও কাবা মুখে বলি খো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি বলি লিখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কাবো লিখো একদিন আকাশটা ফেটে যাবে আকাশটা ফেটে যাবে পাহাড়টা উড়ে যাবে পাহাড়টা উড়ে যাবে এ কথা স্মরণে রাখো ও এ কথা স্মরণে রাখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কাব লিখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কাব লিখো একদিন আকাশটা ফেটে যাবে আকাশটা ফেটে যাবে পাহাড়টা উড়ে যাবে পাহাড়টা উড়ে যাবে এ কথা স্মরণে রাখো ও এ কথা স্মরণে রাখো ও এ কথা স্মরণে রাখো ও এ কথা স্মরণে রাখো